হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো আবার ঘোষণা দাও আল্লাহ মহা আবার ঘোষণা দাও আল্লাহ মহা আবার ঘোষণা দাও আল্লাহ মহা ওরাও দিনের নিশানা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো আবার ঘোষণা দাও আল্লাহ মহান আবার ঘোষণা দাও আল্লাহ মহান আবার ঘোষণা দাও আল্লাহ মহান ওরাও দিনের নিশানা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা চারদিকে বাতিলের নগ্ন থাবা রুখতে হবে আজ রুখতে হবে ইমানের বলে বলিয়ান হয়ে সামনের পথে শুধু চলতে হবে চারদিকে বাতিলের নগ্ন থাবা রুখতে হবে আজি রুখতে হবে ইমানের বলে বলিয়ান হয়ে সামনের পথে শুধু চলতে হবে চারদিকে বাতিলের নগ্ন থাবা রুখতে হবে আজি রুখতে হবে ইমানের বলে বলিয়ান হয়ে সামনের পথে শুধু চলতে হবে তাসবিহাতে মুদের বক্ষে কুরান তাসবিহাতে মুদের বক্ষে কুরান পিছু হটতে জানি না ওরাব জয়ের নিশানা হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো আবার ঘোষণা দাও আল্লাহ মহান আবার ঘোষণা দাও আল্লাহ মহান আবার ঘোষণা দাও আল্লাহ মহান ওরাও দিনের নিশানা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা সুন্দর ভুবনের স্বপ্ন দেখো সাহসের সাথে এগিয়ে চলো ইমানের হুঙ্কার দাবানল ছড়িয়ে নে ইনসাফের কথা বলো সুন্দর ভুবনের স্বপ্ন দেখো সাহসের সাথে এগিয়ে চলো ইমানের হুঙ্কার দাবানল ছড়িয়ে হে ইনসাফের কথা বলো সুন্দর ভুবনের স্বপ্ন দেখো সাহসের সাথে এগিয়ে চলো ইমানের হুঙ্কার দাবানল ছড়িয়ে নেই ইনসাফের কথা বলো কণ্ঠে মুদের আছে শুধু জয়গান কণ্ঠে মুদের আছে শুধু জয়গান স্বর্গ মুদের ঠিকানা ওরাব জয়ের নিশানা হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো হে ঘুমন্ত যুবক তুমি জাগো হে দুরন্ত কিশোর তুমি জাগো আবার ঘোষণা দাও আল্লাহ আবার ঘোষণা দাও আল্লাহ আবার ঘোষণা দাও আল্লাহ ওরাও দিনের নিশানা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা জাগাও তোমার চেতনা